الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ তালা কোরআনে করিমের তালিমে আমাদেরকে বসার তৌফিক দান করছেন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায় করে সকলেই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ কোরআনে করিমের সবচাইতে ছোট সুরা সুরায় কাউসার আমাদের আলহামদুলিল্লাহ প্রায় সকলের এ সুরাটা মুখস্থ আমাদের নামাজের মাঝে সুরায় কাউসারটা আমরা অধিক পরিমাণে তেলাওয়াত করে থাকি আজকে আমরা কোরআনি করিমের ছোট এ সুরাটা সুরায় কাউসার এ সুরাটাকে সামনে নিয়ে আমরা এ সোরার যে শিক্ষা এ সোরার যে আহ্বান এবং এ সোরার যে দাওয়াত এটাকে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরায় কাউসারের মাঝে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের শান তার মর্যাদা তার সম্মান এটাকে উপস্থাপন করা হয়েছে নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম তার নবতির প্রথম দিকে যখন তৌহিদের দাওয়াত সিরিকে নিমজ্জিত একটা সমাজের মাঝে তিনি যখন তৌহিদের দাওয়াত আল্লাহ তালার একত্ববাদের দাওয়াত এক আল্লাহর এবাদতের দিকে তিনি যখন মানুষদেরকে আহ্বান করতে লাগলেন সমগ্র জাতি তার শত্রুতে পরিণত হয়ে গেল তার আপন জনরা এর আর কেউ আপন থাকলো না অথচ নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এই তৌহিদের দাওয়াত এটাকে তার জাতির কাছে উপস্থাপনের পূর্ব মুহূর্তে পূর্ণ জাতি পূর্ণ সমাজ পূর্ণ আরবের কাছে তিনি ছিলেন আলামিন বিশ্বস্ততার এক প্রতীক সকলেরই তিনি আপনজন ছিলেন কিন্তু তহিদের দাওয়াত আল্লাহর একত্ববাদের দাওয়াত এটাকে যখন পেশ করলেন কেউ আর আপন থাকল না আর এই শত্রুতা এই বিরোধিতা এই নির্যাতন এটা এটা তো আর শেষ হচ্ছে না এই দাওয়াতটা উপস্থাপনের পরে এই যে শত্রুতা শুরু হলো এই যে বিরোধিতা শুরু হলো এই যে নির্যাতন শুরু হলো দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে কিন্তু এই শত্রুতা বেড়েই চলতেছে নির্যাতন বাড়তেছে পরিস্থিতি আগের চেয়েতে আর অনেক বেশি কঠিন অনেক বেশি নাজুক হচ্ছে সাফল্যের কোনো দেখা নেই কোনো সম্ভাবনা কোনো দিক থেকে উকি দিচ্ছে না মহান রব্বুল আলমিন এই হতাশা ব্যঞ্জক একটা পরিস্থিতিতে কোরআন করিমের বিভিন্ন সুরা নাজিল করে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সেই অবস্থায় সান্ত্বনার বাণী শোনালেন কোরআন করিমের সুরাতুদ্দোহা সুরা আলম নাসরাহ এই সুরাগুলো ঠিক সেই অবস্থায় নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনার বাণী ছিল সুরায় কাউসারটাও নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য একটা সান্ত্বনার বাণী ছিল এই সমস্ত সুরাগুলোর মাধ্যমে মহান রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিছেন তাকে এই কঠিন পরিস্থিতির মাঝে সাহস দিছেন যে পরিস্থিতি অত্যন্ত কঠিন কিন্তু পেরেশানির কিছু নেই এই তো দুঃখের দিন এই তো শেষ হয়ে যাচ্ছে সামনে সুখের দিন সফলতার দিন নিরাপত্তার দিন তোমার বিজয়ের দিন সামনে আসছে আল্লাহ তালা এইভাবে এই অবস্থার মাঝে আল্লাহর রসুলকে মমিনদেরকে আল্লাহ তালা সান্ত্বনার বাণী শোনাচ্ছেন সমাজের কোথাও তাদের সাফল্যের দেখা নেই কোনো দিকে তাদের কোনো সম্ভাবনার যে সোনালি সূর্য কোনো দিক দিয়ে উঁকি দিচ্ছে না মানুষ দেখছে যে এরা পরাজিত হচ্ছে এরা বিধ্বস্ত হচ্ছে এরা শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই অবস্থায় আল্লাহ শোনাচ্ছেন তোমরা শেষ করছো না এই তো এই দিনগুলো শেষ হয়ে যাচ্ছে সামনে বিজয়ের দিন আসছে সামনে নিরাপত্তার দিন আসছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই সুরায় কাউসারও ঠিক এই ধরনের একটা সুরা যে সুরার মাধ্যমে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনাইছেন এমন একটা সময়ে সুরায় কাউসারটা নাজিল হইছে যখন চতুর্দিকে মক্কার কাফিররা তাদের জবানের কথা ছিল মোহাম্মদ শেষ এক তো মোহাম্মদ তার এই দাওয়াতের মাধ্যমে পূর্ণ জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার সাথে কেউ নাই এই মুসলিমে কয়েকজন ছাড়া তার সাথে কেউ নাই পূর্ণ জাতির কেউ তার সাথে নাই আমাদের পরস্পরের শত্রুতা আছে কিন্তু তার সাথে আমরা কেউ নাই মোহাম্মদের বিপক্ষে পূর্ণ মক্কা এক অথচ এই পূর্ণ মক্কার অবস্থা ছিল তারা পরস্পরের মাঝে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুদ্ধটা ছিল তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি কোন গুত্রে গুত্রে তাদের মাঝে মিত্রতা ছিল না ছিল শত্রুতা কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি সেই মানুষ যেই মানুষটার বিপক্ষে নিজেদের পরস্পরের সমস্ত শত্রুতা ভুলে আরবের সমাজ একতার বন্ধনে একত্র হয়ে গেছে সব এক পূর্ণ আরব এক মোহাম্মদুর রসুল্লাহর বিপক্ষে কেউ তার পক্ষে না অথচ এরা কেউ একে অপরের পক্ষে না মক্কার সর্দার আসিবনে ওয়েল আবুল আহাব আবু জেহের এরা মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে মন্তব্য করতো সে তো আবদার আবদার বলা হয় নির্বংশ যার নাম নেওয়ার মতো কেউ নেই যে এর তো কোনো ছেলে সন্তান নাই এর কোনো বংশ নাই সে মরে যাওয়ার পর তার নাম নেওয়ার কেউ থাকবে না তার বংশকে কারণ বংশ থাকলে নাম থাকে বংশ নাই নাম নাই আর সেই আরবের অবস্থা এটাও ছিল যে আরবরা ছেলে সন্তান হওয়াটাকে মনে করত নিজেদের জন্য সৌভাগ্য আর কন্যা সন্তান হওয়াটাকে মনে করত নিজেদের জন্য দুর্ভাগ্য এত দুর্ভাগ্য এই জমানার মতো সেই জমানায় তো আগে জানা যেত না যে কন্যা হচ্ছে না পুত্র হচ্ছে এই প্রসূতি মায়ের পাশে গর্ত করে রাখা যেন কন্যা হওয়ার সাথে সাথে এলাকার কেউ খবর পাওয়ার আগেই তাকে জিন্দা কবরস্ত করে ফেলা যায় কন্যা হওয়ার সাথে সাথে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হইত কন্যা সন্তানের বাবা কয়েকদিন পর্যন্ত সমাজ থেকে নিজেকে আড়ালে রাখত লজ্জা অপমান এটা লাঞ্ছনা যে সমাজ যখন জানলো তার কন্যা হইছে এর চাইতে বড় অপমান তার জন্য আর কিছু নাই নবী করিম সাল আলি ওয়াসাল্লাম হজরত খাদিজাতুল কুবরা রসি আল্লাহ আনহার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওনার প্রথম যে সন্তান হয় ছেলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার ছেলের নাম রাখেন কাসেম কাসেম রাজি আল্লাহ তারপর মেয়ে হয় মেয়ের নাম রাখেন জয়নব তারপর আরেক ছেলে হয় সেই ছেলের নাম রাখেন তিনি আবদুল্লাহ তারপর পরপর তিন কন্যা সন্তানের জন্ম হয় প্রথম জনের নাম রাখেন তিনি উম্মে কুলসুম দ্বিতীয় জনের নাম রাখেন তিনি রুকাইয়া তৃতীয় জনের নাম রাখেন তিনি ফাতেমা তো অবস্থা এই ছিল নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের দুই ছেলে চার মেয়ে আল্লাহ তালার ইচ্ছা নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের বড় ছেলে যে কাসেম শৈশবেই তার ইন্তকাল হয়ে যায় আর দ্বিতীয় যে ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ খুব অল্প বয়সে শৈশবে শিশু অবস্থাতেই এই আবদুল্লারও এতেকাল হয়ে যায় এই দ্বিতীয় পুত্র আবদুল্লার যখন এতেকাল হয়ে যায় আল্লাহ রসুলের দ্বিতীয় ছেলে আবদুল্লাহ আবদুল্লার মৃত্যুকে ঘিরে পূর্ণ মক্কায় এক উৎসবের আমেজ বিরাজ করতেছিল আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের ছেলে মারা যাওয়ার সাথে সাথে আবু লাহাব উৎসব করতে করতে মক্কার কুরাইশ কাফের দের যে বৈঠক সে বৈঠকে দৌড়ে গিয়ে সে সংবাদ দিল যে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে ছেলে শেষ উকবাইবনে আবি মহিদ মস্কারা করতেছিল মোহাম্মদ আবতার আবু জেহেল মস্কারা করতেছিল মোহাম্মদ আবতার কারণ মোহাম্মদের বংশটিকে থাকার যে মাধ্যম ছিল ছেলে এই ছেলের তো মৃত্যু হয়ে গেছে ছেলের মৃত্যু হয়ে যাওয়ার অর্থ হলো তার বংশ আর টিকছে না তার নাম থাকবে না মেয়েদের মাধ্যমে তো তার বংশ আগায় না এই যখন অবস্থা ঠিক এই সময়ে এই পরিস্থিতিতে মহান রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলহি সুরায় কাউসারের নিয়ামতটা দান করে এর প্রথম আয়াত ইন্না কাউসার মহান রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে কঠিন অবস্থায় যখন সবাই বলতেছে মোহাম্মদ সব দিক দিয়ে শেষ হয়ে গেছে তার বংশে বাতি জ্বালাবার ছেলে সন্তান নাই নিজে ব্যর্থ হইছে তার জীবন ব্যর্থ মরার পরও ব্যর্থ কারণ এই কালেমার দাওয়াত দিয়ে পূর্ণ জাতি থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে সে এখন একা তার সাথে কেউ নাই এই জীবনের কোনো দাম নাই এরকম জীবন যার সাথে কেউ নাই কি জীবন ছিল সবাই তাকে আলামিন বলে ডাকতো সবার চোখের মনি ছিল আর কি আজকে তার অবস্থা হয়ে গেছে পূর্ণ সমাজ থেকে যে বিচ্ছিন্ন এই সমাজের কেউ তার সাথে নেই দুনিয়া শেষ জীবন শেষ মরার পরও শেষ ছেলে নাই ছেলের মৃত্যুর অর্থ হইল যে সে মরার পরে যে তার নাম রাখবে তার নিশানা থাকবে তার মরার পরও তার নাম নিশানা থাকলো না আল্লাহ তার জবাব দিচ্ছেন জমিনে যখন আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করা হয় ঠাট্টা করা হয় তাকে কষ্ট দেওয়া হয় আসমানের খুদা তার নবীর সে কষ্টকে সহ্য করতে পারেন না তিনি জবাব পাঠিয়ে দেন তখন জবাব দেওয়ার পালা ছিল আল্লাহ জবাব পাঠিয়ে দিলেন ভাবছে আপনি সব দিক দিয়ে শেষ হয়ে গেছেন আপনি নির্বংশ হয়ে গেছেন আপনার নাম নেই আর আপনার বংশে বাতি জ্বালাবার কেউ নাই নির্বুদেরা ভাবতেছে নবুত লাভের পূর্বে আপনার যে সম্মান ছিল আপনার যে মর্যাদা ছিল আপনার যে নিয়ামত ছিল এই তৌহিদের কালিমা উচ্চারণ করার কারণে আপনার থেকে সবকিছুই ছিনিয়ে নেওয়া হয়েছে সব ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে তাদের ধারণা ভুল সমাজ যা দেখছে তা ভুল ইন্না মাধ্যমে তো আমি সীমাহীন কল্যাণ আর সীমাহীন এটা আমি আপনাকে দান করেছি এই দেওয়ার মাধ্যমে এই কালেমা আপনাকে দেওয়ার মাধ্যমে আপনার থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয় নাই ওরা ভাবতেছে বেচারের সব ছিনায় নেওয়া হইল আল্লাহ আল্লাহ কইরা সব গেল আর আল্লাহ তালা জবাব দিচ্ছেন যে কালেমার দাওয়াতের মাধ্যমে নবী আপনি কিছু হারান নাই বরং আপনি সীমাহীন কল্যাণ সীমাহীন নিয়ামত আপনি প্রাপ্ত হয়েছে আপনার নামই থাকবে আপনার নাম হারাবে না আপনার নাম থাকবে আল্লাহ নবীকে বলতেছেন আপনি সীমাহীন কল্যাণের মাধ্যমে আপনি নিয়ামত প্রাপ্ত হয়েছেন সুতরাং আল্লাহ আপনাকে নবুতির মাধ্যমে এক মহান নিয়ামত দান করেছেন এক মহান নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করেছেন এটা এই মুশরেক সমাজ বুঝতেছে না মুশরেক সমাজ সিরিকে নিমজ্জিত সমাজ এটা বুঝবে কিভাবে এটা তারা কিভাবে বুঝবে আপনাকে যে নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন আপনি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে থাকেন সুক্রিয়া আদায় কিভাবে করবেন আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন সুক্রিয়ার নামাজ আদায় করেন সুক্রিয়া স্বরূপ আপনি নামাজের মাঝে থাকেন ওয়ানহার আর আপনি কুরবানি পেশ করেন আপনি নামাজ আদায় করেন সুক্রিয়া দুইভাবে করা কয়ভাবে দুইভাবে আল্লাহ সুক্রিয়া কিভাবে আদায় করতে হবে তাও নবী শিখিয়ে দিচ্ছে সুক্রিয়া এক করতে হবে নামাজ দ্বারা আর আরেক সক্রিয়া করতে হবে কিসের দ্বারা কুরবানি দ্বারা মুশরেক সমাজ এরা উপাসনা করে পূজা করে তাদের মূর্তির তাদের মোকাবেলায় আপনি আল্লাহর উপাসনা করেন নামাজের মাধ্যমে আর মুশরেক সমাজ তাদের প্রতিমার জন্য তাদের মূর্তির জন্য তারা বলি দেয় তারা কোরবানি পেশ করে আপনি আল্লাহর জন্য আল্লাহর নামে কোরবানি পেশ করেন তাদের মোকাবেলা করেন নিজ কর্তব্য নিজ জিম্মাদারির উপর আপনি অটল থাকেন আপনি হারান নাই আপনি নিয়ামত হারান নাই আপনি নিয়ামত পেয়েছেন তাই এই নিয়ামতের উপর আপনি অটল থাকেন দায়েম থাকেন কায়েম থাকেন আল্লাহ আল্লাহ নবীকে সুসংবাদ দিচ্ছে ইন্না নিশ্চয়ই শানি আকা আপনার দুশ্মন রাই হুয়াল আবতার তারাই নির্বংশ তাদের নাম থাকবে না তাদের নিশানা থাকবে না তাদের কিছুই থাকবে না তারাই হারিয়ে যাবে ইন্না আটাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে সীমাহীন নিয়ামত সীমাহীন কল্যাণের অধিকারী আমি আপনাকে করেছি নবী করিম সাল্লাম হাদিসের মাঝে এই নিয়ামতের আলোচনা করছেন মালকাউসার সুরায় কাউসার যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো নবী হয়ে গেলেন ওহি যখন আসতো তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন সুরায় কাউসার নাজিল শেষ হলো নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল আর আল্লাহর রসুল মুচকি হেসে দিলেন সাহাবা একরাম উপস্থিত আল্লাহর রসুলের কাছে প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল আপনি মুচকি হাসলেন কেন হাসলেন নবী করিম সাল্লাম সাহাবা একরামদেরকে সুরায় কাউসার শোনালেন ফসল্লি করে করিম সাল্লাল্লাহু নিজেই সাহাবা একরামদেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো কাউসার কি আল্লাহর রসুলের সাহাবা একরাম আল্লাহর রসুলের কাছেই আবার প্রশ্ন ছুড়ে দিলেন হে আল্লাহর রসুল আপনি বলেন কাউসার কি নবী করিম সাল্লাল্লাহু সাহাবা একরামদেরকে কাউসারের নিয়ামত এটাকে উপস্থাপন করলেন কাউসারের ব্যাখ্যা তিনি তাদেরকে প্রদান করলেন কাউসারের ব্যাখ্যা দিলেন আল্লাহর রসুল নিজেই কাউসারের ব্যাখ্যা এটা সাহাবা একরামদেরকে শোনায় দিলেন যে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে আল্লাহ তালা যে কাউসার দান করবেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া এক মহান নিয়াম এই কাউসার দ্বারা দুইটা উদ্দেশ্য একটা হলো হাউসে কাউসার যেটা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে দিবেন আর আরেকটা হলো নহরে কাউসার কাউসার ঝর্ণা ধারা এইটা আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জান্নাতের মাঝে দান করুন হাউজে কাউসার নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের ব্যাপারে বিভিন্ন হাদিস এর যে পরিচয় পেশ করছেন যে এই হাউজে কাউসারটা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে এমন একটা সময়ে দেওয়া হবে যখন পূর্ণ হাসরের ময়দান আল আচ্ছু আল আচ্ছু পিপাসা পিপাসা বলে চিৎকার করতে থাকবে ঠিক সেই সময়ে মহান রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হাউজে কৌসার দান নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে উম্মদদেরকে সুসংবাদ দিচ্ছেন যে আমার মাঝে আর তোমাদের মাঝে হাসরের ময়দানে দেখা সাক্ষাতের স্থান হবে হাউজে কাউসার সেখানে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে হাউজে কাউসারের আয়তনটা কতটুকু হবে হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এরশাদ করেন যে আইলা থেকে ইয়ামানের সানা পর্যন্ত এর দৈর্ঘ্য হবে আইলা হলো বর্তমান ইসরায়েলের যে রাজধানী এটাকে বলা হয় আইলা নগরী সেই সময় এটার নাম ছিল আইলা আর ইয়ামানের সানা আইলা থেকে ইয়ামানের সানা পর্যন্ত এর দৈর্ঘ্য হবে এ হাউজে কাউসারের এ হাউজে কাউসারের পানির বিবরণ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উম্মদদেরকে শোনান যে এর পানি এটা দুধের চাইতে সাদা হবে অন্য আরেক হাদিসের মাঝে তিনি এরশাদ করেন রূপার চাইতে সাদা হবে অন্য আরেক হাদিসের মাঝে তিনি এরশাদ করেন যেটা বরফের চাইতে সাদা হবে মধুর চাইতে এটা সুস্বাদু এবং মিষ্টি হবে হাউজে কাউসারের যে তলদেশের মাটি হবে এই মাটিটা মেশকাম্বরের চাইতে বেশি সুগন্ধময় হবে এই হাউজে কাউসারের হাউজের মাঝে যে পান করার যে পেয়ালা থাকবে এই পেয়ালা থাকবে এত বেশি পরিমাণ হাদিসের মাঝে আল্লাহ রসুল বলেন যে আকাশের যে তারকা এটার যে পরিমাণ আকাশের তারকার ঠিক যেরকম কোন সীমা নাই এটা সীমা সংখ্যাহীন ঠিক এরকম হাউজে কাউসারের পেয়ালা হবে এত বেশি একবার এই হাউজে কাউসারের পানি যে পান করবে তার এই পানি পান করার পর পিপাসা বলতে কোনো কিছু আর তার থাকবে না এরকম ভাবে এই পানির মাধ্যমে সে তৃপ্ত হয়ে যাবে এই সুসংবাদ আল্লাহর রসুল পেশ করছে আবার নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম উম্মদকেও সতর্কও করছে যে আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করবে আমার পরে যারা আমার তরিকাকে পরিবর্তন করবে তাদেরকে হাসরের ময়দানে এই পানি পর্যন্ত পুষতে দেওয়া হবে তারা আমার উন্মত হিসেবে এই পানি পান করার যখন আমার কাছাকাছি হয়ে যাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি ফেরেস্তাদেরকে বলবো এরা আমার উন্মত এদেরকে তাড়িয়ে দিও না তখন ফেরেস্তারা জবাব দিবে যে এরা আপনার উন্মত তো ঠিক কিন্তু আপনার বিদায়ের পর তারা আপনার দিনকে পরিবর্তন করেছে তো এদেরকে এই হাউজে কৌসার থেকে তাড়িয়ে দেওয়া নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বারবার এরকম কি বিদায় হজের ভাষণে পর্যন্ত উম্মদদেরকে সতর্ক করছেন যে আমার দিনের মাঝে কোনো পরিবর্তন পরিবর্ধন যারা সাধিত করবে হাউজে কাউসারের এই পানির বরকত থেকে হাসরের ময়দানের পিপাসা নিবারণ থেকে তারা বঞ্চিত থেকে যাবে এদের পিপাসা নিবারণ হবে না তো মহান রব্বুল আলমিন নবী করিম সাল আলহি কি সুসংবাদ দান করছেন আমি আপনাকে কাউসার দান করেছি আমি আপনাকে কাউসারের নিয়ামত দান করেছি ফাসাল্লি লি রব্বি কাবনহার আমি যে নিয়ামত আপনাকে দিয়েছি তার শুক্রিয়া আদায় করুন আপনি নামাজের মাধ্যমে করুন আর কুরবানির মাধ্যমে আপনি শুক্রিয়া আদায় করুন অর্থাৎ আল্লাহ আল্লাহ নবীকে বলতেছে কাফেররা আপনাকে বলতেছে যে আপনি নিয়ামত শূন্য হয়ে গেছেন আপনি আল্লাহ তালার নিয়ামত থেকে রবের নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি নিয়ামত থেকে বঞ্চিত হন নাই বরং আপনি আল্লাহর সীমাহীন নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাই আপনি আল্লাহর এই নিয়ামতের উপর আল্লাহর দেয়া ওহির উপর আপনি অটল থাকেন আপনি আপনার নামাজের মাধ্যমে আপনার কুরবানির মাধ্যমে আল্লাহ তালার শুক্রিয়া দেয়ের মাধ্যমে আপনি আপনার জীবনকে অতিবাহিত করেন শেষ কথা এই সুরে কৌসারের মাঝে আল্লাহ তালা নবীকে শোনাচ্ছেন আপনার শত্রুরাই নির্মূল হয়ে যাবে এটা দেখেন সুরে কাউসারটা এমন একটা সময়ে নাজিল হইছে যখন মক্কার কাফিররা রসুল্লাহকে আবদার বলতেছিল এরা উৎসব করে মোহাম্মদুর রসুল্লাহকে আবতার এই উপাধি দিচ্ছিল এমন একটা সমাজ এমন একটা পরিস্থিতি দেখতেছে যে এ মানুষটার সমাজে এখন অভাব ছিল সমাজে তার সম্মান ছিল এখন তার কোনো সম্মান নাই এই সমাজে তার কোনো গুরুত্ব নাই সমাজের কারো কাছে কারো তার প্রতি কোনো স্নেহ কোনো মায়ামমতা নাই সে বিচ্ছিন্ন হয়ে গেছে এমন কি দুইটা ছেলে ছিল ছেলে দুইটাও এন্তিকাল করছে তাদের অফাত হয়ে গেছে এমন একটা পরিস্থিতি আর এই পরিস্থিতিতে সকলেই তার ব্যাপারে বলতেছে আবদার নির্বংশ আর বলতেছে কারা বলতেছে তো তারা পুরনো আরবকে যারা শাসন করতেছে পুরনো দেশে যারা খ্যাতিমান সম্পদ আর সন্তান না শুধু বিপুল সাহায্যকারী সর্বত্র তাদের যেখানে যায় সেখানেই আবু জেহেলের সম্মান যেখানে যায় ওখানেই আবুল আহাবের সম্মান এক একজন এমন ব্যক্তি পূর্ণ জুড়ে সকলেই তাদেরকে সম্মান করে কাবার খাদেম কাবায় যারা হজ করতে যায় হাজিদের এরা সেবা করে হাজিদেরকে এরা পানি পান করায় নতুন ভাবে কাবাকে তারা আবার নতুন ভাবে নির্মাণ করেছে নিজেদের সম্পদ দ্বারা নিজেদের সহায় সম্পত্তি বেঁচে তারা কাবাকে নির্মাণ করছে যাদের খেতি এত তারা বলতেছে মোহাম্মদ বংশ পূর্ণ আরবে কেউ এ বিষয়টাকে কল্পনা পর্যন্ত করতে পারে না এরা কিভাবে নির্বংশ হয় নির্বংশ তো মোহাম্মদ আবু জেহেল আবু লাহাব কিভাবে নির্বংশ হয় এরা তো খ্যাতিমান এদের যদি সহায় সম্পদ কিছু নাও থাকে এদের সম্মান হারাবে কিভাবে এদের মর্যাদা কিভাবে হারাবে বাইতুল্লার খাদেম হিসেবে তাদের যে একটা অবস্থান সবার কাছে তাদের যে একটা গুরুত্ব সবার কাছে তাদের যে একটা মর্যাদা এ মর্যাদা কি নষ্ট হওয়ার জিনিস টাকা পয়সা নষ্ট হইতে পারে সন্তান নষ্ট হইতে পারে মর্যাদা তো নষ্ট হয় নাম তো নষ্ট হয় না কাবা যতদিন থাকবে ততদিন আবু জেহেলের নাম থাকবে আবুল আহাবের নাম থাকবে আজ ইবনে ওয়ায়েলের নাম থাকবে উকবা ইবনে আবি মুঈতের নাম থাকবে কেন এই কাবার তারা নির্মাতা এই যতদিন কাবা থাকবে এদের নাম থাকবে কাবা যদি না থাকে এদের নাম থাকবে না এই যখন অবস্থা এই অবস্থার মাঝে কোরআন ঘোষণা দিচ্ছে নবী আপনার শত্রু আবু জেহেল নির্বংশ হবে আপনার শত্রু নির্বংশ হবে আপনার শত্রু নির্বংশ হবে আপনার শত্রু আবি নির্বংশ হবে আপনার শত্রু আবু লাহাব নির্বংশ হবে আপনার সমস্ত শত্রুরা নির্বংশ হবে আর আপনি টিকে থাকবেন কোরআনে করিমের সুরায় কাউসার একটা ভবিষ্যৎবাণী এমন একটা ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাণীটা মক্কার সেই সমাজে বোঝা যাচ্ছিল যে এমন খ্যাতিমান ব্যক্তিরা আবদার কিভাবে হবে কিন্তু কোরআনে করিমের আয়াত যখন নাজিল হয়ে গেছে ইন্না শানি আকাহুয়াল আবতার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার এই ওয়াদার উপর তার আস্থা ছিল তিনি মুচকি হেসে দিছেন আল্লাহ তালার এই ঘোষণাই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিজয় দেখতেছিলেন আল্লাহ তালা যেহেতু বিজয় বিজয়ের সূচক বাদান করেছেন এ বিজয় হবে বিজয় হবে না এ বিজয় হবে পঞ্চম হিজরি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে আসছেন মদিনায় বদরের যুদ্ধ হইল অহুদের যুদ্ধ হইল মক্কার কাফেররা এসে মুসলমানদের উপর আক্রমণ করল আহজাবের যুদ্ধ পঞ্চম হিজড়িতে এই যুদ্ধে পূর্ণ মদিনাকে ঘেরাও করে ফেলল শুধু মক্কারে কাফের কুরাইশ তারা না পূর্ণ আরব আবারও একজুট এতদিন পর্যন্ত পূর্ণ আরব কুরাইশদেরকে শুধুমাত্র সমর্থন দিছে কোরাইশদের সাথে অস্ত্র হাতে নেয় নাই কিন্তু পঞ্চম হিজড়িতে আহজাবের যুদ্ধে পূর্ণ আরব কুরাইশদের সাথে অস্ত্র নিয়ে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একজুট হয়ে গেল এত সমর্থন কাদের কুরাইশদের মোহাম্মদ রসুল্লাহর এত জনসমর্থন নাই জনসমর্থন কাদের কুরাইশদের এদের জনসমর্থন কিন্তু আল্লাহ তালার ভবিষ্যৎবাণী আবতার নবী আপনার শত্রু যারা তারা নির্বংশ হয়ে যাবে এদের নাম নেওয়ার কেউ থাকবে না দেখেন পঞ্চম হিজড়িতে আহজাবের যুদ্ধ হল পূর্ণ আরব কুরাইশদের সাহায্যে একত্রিত হলো মদিনার সন্নিকটে মাত্র তিন বছর পর অষ্টম হিজড়িতে যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মক্কাকে বিজয়ী করলেন কিভাবে বিজয়ী করলেন আজকে কুরাইশদেরকে সাহায্য করার জন্য মক্কায় কেউ নাই আজকে কুরাইশদের পক্ষে লড়বে পূর্ণ আরবে কেউ নাই কেউ কুরাইশদের পক্ষে লড়ার মতো নাই এর এক বছর পর শুধু মক্কা না পূর্ণ আরব নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে চলে আসে সব নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের জীবদ্দশায় পূর্ণ আরব নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের তৌহিদের বাণী তার ইমানের বাণী তার কালেমা পূর্ণ আরবের ঘরে ঘরে তার কালেমা পুষে গেছে এরকম কি হারামের এলাকায় এখন কালেমা ছাড়া কেউ আর প্রবেশ করতে পারবে না ঘোষণাও নবী করিম সাল্লাহ আলহি জীবদ্দশাতেই দেওয়া হয়েছে আর আজকে আবু জেহেল আবু লাহাব আসিবনে ওয়ায়েল রব্বা ইবনে আবি মহিম ওয়ালিদ ইবনে মহিরা এদের নাম নিশানা মুছে গেছে না আদের আজকে এদের বংশ পরিচয় দানকারী পূর্ণ পৃথিবীতে কাউকে পাওয়া যায় পূর্ণ পৃথিবীতে নাই আজকে কেউ আবু জেহেলের নাম নেয় যে আমি তার বংশধর নাই তো আর রসুল্লাহ শুধু রসুল্লাহ না তার পরিবার বর্গের জমি আজকে পূর্ণ পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনে প্রত্যেকটা জনপদে জনপদে রসুল্লাহর নাম রসুল পরিবার বর্গের নাম সেই নামের উপর দরুদ পড়া হচ্ছে কেহ সাইয়েদ পরিচয় দিচ্ছে কেহ পরিচয় দিচ্ছে আব্বাসি আমি আব্বাসি কেহ পরিচয় দিচ্ছে আমি হাসিমি কেহ পরিচয় দিচ্ছে আমি উসমানী কেহ পরিচয় দিচ্ছে আমি ফারুকি কেহ পরিচয় দিচ্ছে আমি সিদ্দিকী কেউ পরিচয় দিচ্ছে আমি আনসারি আর যেখানেই কোনো হাসিমি যেখানেই কোনো সাইয়েদ যেখানেই কোনো আব্বাসি মুসলমানরা পাচ্ছে তাকে সম্মান করছে যে আমার নবীর বংশ আজকে কোথাও পূর্ণ পৃথিবীর কোথাও আজকে কোনো আবু নাই আজকে পৃথিবীর পূর্ণ পৃথিবীর কোথাও আবুল আহাবি নাই আছে কোরআনে করিমের এই ওয়াদা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবন দোষতেই সত্যি পরিণত হয়েছে আজকের পৃথিবীতেও সুরে কাউসারের সত্যতা প্রমাণিত হচ্ছে যে যারা রসুরুল্লার যুগে রসুরুল্লার বিরোধিতা করেছে তাদের বংশ নাই তাদের বংশ আছে বংশ নেই কিন্তু রসুল্লার উম্মত রসুল্লার ভক্ত রসুল্লার আশেক রসুল্লার উপর দুরুদ পাটকারি আজকে পৃথিবীর প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা জনপদে জনপদে বিচরণ করছে এটা সুরায় কাউসারের সত্যতা আল্লাহ তালা এইভাবে তার কোরআনের সত্যতা আমাদেরকে দেখাচ্ছেন দেখো এক সময়ের প্রতাপশালী আবু জেহেল বাইতুল্লাহ নির্মাণকারী আবু জেহেল বাইতুল্লাহকে নির্মাণ করছে নিজ সম্পদ দ্বারা হালাল সম্পদ দ্বারা কিন্তু মোহাম্মদের দিন যখন গ্রহণ করে নাই বাইতুল্লাহ নির্মাণ তার নাজাতের ব্যবস্থা করে নেই আবু আহাব বাইতুল্লাহ নির্মাতা আজকে যে বাইতুল্লার দেয়াল ধরে তোমরা চুমু খাও আজকে যে বাইতুল্লার দেয়াল ধরে তোমরা কাঁদো আজকে যে বাইতুল্লার গিলাম যে বাইতুল্লার দেয়াল ধরে তোমরা মনে করো যে আমার এই দোয়াটা আল্লাহ তালার দরবারে কবুল হচ্ছে এই দেয়াল এই দেয়ালের প্রত্যেকটা পাথর এটা কাদের সম্পদ এটা কাদের করা সেই মক্কার আবু জেহেল আবুল আহাব আবি মহিদ ওয়ালিদ ইবনে মুগিরা ওয়াইল শাইবা এই সমস্ত রসুল্লাহর বিরোধিতাকারী সেই সমাজ নেতৃত্ব তাদের নিজেদের হালাল সম্পদে কষ্টে উপার্জিত তাদের শ্রম এবং সম্পদে গড়া সে বাইতুল্লাহ ধরে ধরে আজকে তোমরা দোয়া করো কিন্তু তারা বাইতুল্লাহ নির্মাতা হওয়া সত্ত্বেও আজকে তারা ইতিহাসের আবর্জনা ইতিহাসের পরিত্যাজ্য অংশ এটা হওয়ার কারণ কি ইমান কি গ্রহণ করে এরা ইমান কি গ্রহণ করে নাই আল্লাহ তৌহিদ কি গ্রহণ করে নাই কি গ্রহণ করে আর ইমান তৌহিদ একত্ববাদ এইটাকে গ্রহণ না করার ফলাফল এরা সব জাহান আবু জেহেল জাহান্নামি আবু লাহাব জাহান্নামি সব জাহান আজ আলতুম সিকায়ত হাজ ওয়া ইমারত মসজিদুল হারাম আল্লাহ কোরআনে করিমে আবু জেহেলদেরকে লক্ষ্য করে এই আয়াতকে নাজিল করেছেন সুরে তৌবার আজআলতুম সিকায়াতাল হাজ তোমরা হাজীদেরকে পানি পান করাও হাজীদের সেবা করো ওয়া ইমারাতাল মসজিদুল হারাম মসজিদে হারামকে তোমরা নির্মাণ করো নিজেদের সম্পদের মাধ্যমে তোমরা কি এটাকে মনে করো কামান আমানা বিল্লাহি ওয়াল আল্লাহর প্রতি ইমান আর পরকালের প্রতি ইমান ওয়াজাহাদি সাবিল্লাহ আল্লাহর প্রতি জাহাদ এটার সমতুল্য মনে করো না আল্লাহর কাছে তো বাইতুল্লাহ নির্মাণ আর হাজিদের সেবা এটার কোনো মূল্য নাই আল্লাহর কাছে মূল্য তো হলো ইমানের আল্লাহর প্রতি নিজে যান এবং মাল আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে দিন প্রচারের কাজে ব্যয় করা এইটার দাম আল্লাহ তালার কাছে الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم الذين آمنوا যারা ঈমানকে অর্জন করে ওয়াহাজারু যারা হিজরত করে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম নিজেদের যান এবং মাল দ্বারা আল্লাহর পথে আল্লাহর দিনের পথে যারা সংগ্রাম করে আজম দ্বারা যেতেন ইন্দাল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে তাদের দাম তাদের মর্যাদা অনেক বেশি তারাই হলো সফল তারা হলো সফল তাই কোরআনে করিমের এই আয়াতগুলোকে সামনে রেখে এই সোরাগুলোকে সামনে রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইমানের উপর চলার জিন্দগির প্রত্যেকটা কাজ ইমানের দাবি অনুসারী অনুসারে করার আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে ইমান জানার সিদ্ধান্ত নিতে হবে ইমানের উপর চলার সিদ্ধান্ত নিতে হবে আমি নিজে যদি ইমানকে গ্রহণ না করি ইমানের উপর নিজে যদি না চলি বাকি কাজ আমার নাজাতের জন্য যথেষ্ট হবে বাইতুল্লার হক বাইতুল্লার জিয়ারত আল্লাহর ঘর নির্মাণ এটার দ্বারা নাজাত হবে না আমার আমলকে সুন্দর করতে হবে আমার এবাদতকে সুন্দর করতে হবে আমার ইমানকে সুন্দর করতে হবে তাই ইমানি মুজাকারা ইমানি মজলিস এটার মাঝে বসতে হবে ইমানকে জিন্দা করতে হবে এটা হলো মসজিদের কাজ মসজিদ নির্মাণ মসজিদ তো আসলে ইট পাথরকে মসজিদ বলে না ইট পাথর আর দরজা জানালা তো মসজিদ না আসলে তো মসজিদ নির্মাণের অর্থ হইল মসজিদকে কেন্দ্র করে ইমানকে জিন্দা করা মসজিদকে কেন্দ্র করে যখন ইমানকে জিন্দা করা হলো এলাকার আমলকে জিন্দা করা হলো এলাকার মানুষের মাঝে যখন ইমান আসলো এলাকার মানুষের মাঝে যখন আমল আসলো তখন এটা মসজিদকে নির্মাণ করা হলো ইট পাথরের সুন্দর সুরম্য মসজিদ নিজ সম্পদ দ্বারা তৈরি করে দিলাম কিন্তু নিজের ইমানের চিন্তা করলাম না মহল্লাবাসীর ইমানের ফিকির এটা এটা কি করলাম না আমলের ফিকির করলাম না তো এই মসজিদ তো বৃথা এই মসজিদের সৌন্দর্য বৃথা মসজিদের আসল সৌন্দর্য তো হইল মসজিদের ইমান মসজিদের আসল সৌন্দর্য হলো মসজিদের আমল আল্লাহ তারা আমাদের সকলকেই সেই সমাজ তৈরি করার তৌফিক দান করুক নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তার সহবতের মাধ্যমে নিজ তালিমের মাধ্যমে সাহাবা একরামদের মাধ্যমে যে সমাজ তিনি তৈরি করেছিলেন আমাদেরকে সে শিক্ষার উপর গড়ে উঠার নিজ সমাজকে গড়ে তোলার একটা জজবার উপর কাজ করার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল